পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম আত্মসাৎ একটি মহাপাপ যা ইহকালে মানুষের জন্য অপমানজনক বিষয় আর পরকালেও মানুষের জন্য অপমানজনক ব্যাপার মানুষ যা আত্মসাত করবে তা বিচারের মাঠে তার কাঁধে থাকবে এবং ফলাফল হবে জাহান্নাম এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করো তো মহান আল্লাহ বলেন নিশ্চয় আমি এই আমানত নেই হক আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়ার বিধান পেশ করেছিলাম আকাশের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে এইগুলি এই আমানতকে বহন করতে অস্বীকার করেছে তারা ভয় পায় তারা ভীতু যে এগুলো বহন করবে এইগুলি আমানতকে বহন করতে ভয় পায় কিন্তু ও হামালাহাল ইনসান মানুষ তা গ্রহণ করেছে মানুষ বলেছে আমরা আমানতের বিষয়টি বহন করতে পারবো আমরা তা মেনে চলতে সক্ষম এই কথা বলতে আল্লাহ তালা বলছেন ইন্নাহু জলুমান জাহুলা নিশ্চয় মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম অত্র বিবরণে মনে হচ্ছে যে মানুষ এই আমানত বিষয়টি বহন করার স্বীকৃতি দিয়েই ভুল করেছে নইলে কেন আল্লাহ আল্লাহতালা বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আমানত বহন করার মতো বিষয়টি মানুষেরই রয়েছে আত্মসাত না করার ক্ষমতা মানুষেরই রয়েছে কোনো জিনিসকে সঠিকভাবে তার স্থানে পৌঁছে দেওয়ার যোগ্যতা মানুষেরই রয়েছে কেউ যদি মানুষের সামনে কোনো জিনিস পেশ করে তাহলে সে তার ভালো মন্দ বুঝতে পারে কেন তার বিবেক রয়েছে এই জন্য সে হচ্ছে আলেম এই জন্য সে হচ্ছে জাহেল এই জন্য সে হচ্ছে জালেম তার মানে জানার পরে যদি সে না মানে তাহলে সে হলো জালেম আর জানার চেষ্টা যদি না করে তাহলে সে হলো জাহেল আবার বলি এটা একটা টেবিল আমি এই টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বললাম টেবিল বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন টেবিলের কথা বুঝার কোনো ক্ষমতা নেই কাজে তাকে জাহেল বলা যায় না আমি এ দেওয়ালের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বললাম দেওয়াল বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন দেওয়ালের কথা বুঝার মতো ক্ষমতা নেই আমি যদি একটা গরুর সামনে এক ঘন্টা কথা বলার পরে বলি গরু বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন গরুর কথা বুঝার মতো ওইরকম ক্ষমতা নেই যা দিয়ে সে পূর্ণ বিবেকের পরিচয় দিয়ে চলবে তাহলে কথা বুঝার ক্ষমতা মানুষের ভিতরেই আছে তো মানুষ যদি কথা বুঝে না মানে তখন সে জালেম আর বুঝার চেষ্টা করে না তখনই সে জাহেল মনে রাখবেন আমরা যারা দুনিয়াতে শরীয়ত বুঝি মানি নে তারাই হচ্ছে জালেম বুঝে নিজের প্রতি অত্যাচার করছি বুঝে নিজের প্রতি অন্যায় করছি যার ফল নিজেকেই ভোগ করতে হবে আর আমরা যারা বুঝার চেষ্টা করি নে চেষ্টা করলে বুঝতে পারবো তারা হচ্ছে জাহেল কেন বুঝার ক্ষমতা দিয়ে তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সে বুঝার চেষ্টা করে না কেন এই কারণে আল্লাহ তালা তাকে জাহেল বলেছেন আর এই কারণে আল্লাহ তালা বললেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম বাহ্যিকভাবে আমরা ভুল করেছে এটা মনে হলেও মূলত কথা আমরাই জালেম হতে পারি আমরাই জাহেল হতে পারি কোনো জড় বস্তু জাহেলও হবে না কোনো জড় বস্তু জালেমও হবে না গরু জাহেলও হবে না গরু জালেমও হবে না কেন ওর বুঝ নেই ও বুঝে মানে না এ কথাও নয় বিষয়টি আমাদের ভাববার বিষয় আল্লাহ তালা আমানত আত্মসাত না করার ক্ষমতাটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে দিন মেনে চলার ক্ষমতাটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে যদি আমরা এটা সঠিকভাবে পালন না করি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য পরকাল একটা ভয়াবহর ব্যাপার হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম আত্মসাতের বিষয়টি আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুব কমেই বক্তব্য দিতেন কাল্লামা খাতাবানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইল্লা কালা যখনই তিনি আমাদের সামনে বক্তব্য পেশ করতেন তখনই তিনি বলতেন লা দিনা লেমানলা আমানাত আলাহু ওয়ালা দিনা লেমানলা আহাদ আলাহু যার আমানত নেই তার দিন নেই যার অদা নেই তার দিন নেই একটা মানুষের আমানত নেই ওকে মোমেন বলা যাবে না ওকে ধার্মিক বলা যাবে না আমানত না থাকার কারণে সে দিন থেকে চলে গেছে সে একজন মহাপাপী কখনোই এই স্বীকৃতি দেওয়া যায় না একজন মানুষকে যে সে দিনদার যখন সে আত্মসাত করে তখন সে দিন থেকে বের হয়েছে তোবা করে আবার তাকে এই দিনে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে তার এমনিতে ফিরে আসার কোনো পথ নেই এই বক্তব্যটি আল্লাহ রসুল কথা বললেই বলতেন দিনের আলোচনা করলেই বলতেন সাহাবিগণের সামনে কোনো বিষয়ে কথা পেশ করলেই এই কথাটা তিনি বলতেন যার আমানত নেই তার দিন নেই যার আত্মসাত আছে তার কাছ থেকে দিন বের হয়ে চলে গেছে আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আদ্দিল আমানাতা এই যা উ তুমে না ওলা তখন মান খানাকা আদ্দিল আমানাতা এই যা উ তুমে না যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে তখন তুমি তা সময়ে প্রদান করো আর কেউ যদি খেয়ানত করে আত্মসাত করে পাল্টা তুমি তার আত্মসাত করো না খেয়ানত করো না প্রতিশোধ নিও না সম্মানিত দর্শক মণ্ডলী আসলে ইসলাম যে কি ধর্ম আর ইসলাম যে কি নীতি তা আমরা মানুষকে বুঝাতেই পারছি না এটা আমাদের একটা ব্যর্থতা যদি এটা বুঝাতে পারতাম তাহলে আজকে সমাজে অন্যায় অবিচার এ লুটতরাজ আর এ অরাজকতা থাকতো না রাসুল সাল্লাম বলছেন কেউ যদি ভুলে তোমার সাথে অন্যায় করেই ফেলে তোমার যদি কিছু পয়সা আত্মসাত করেই ফেলে তাহলে তুমি তা পাল্টা করো না এটা তোমার জন্য করা আদৌ শোভনীয় নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহম আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন ওয়ালাউ কুন্তা ফজান গালিজ আল আপনি যদি কঠোর স্বভাবের হতেন কঠোর আচরণের হতেন লান ফাজুমিন মিন তাহলে মানুষেরা আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার কাছে থাকতো না এই কথা বলার পরে আল্লাহ তালা বলছেন ফাফান হুম আপনি মানুষকে ক্ষমা করুন কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে তাহলে আপনি মানুষকে ক্ষমা করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাতের বিষয়টি পেশ করে বলছিলাম যে কেউ যদি আমার আত্মসাত করেই ফেলে তাহলে আমি তার আত্মসাত করব না বরং কেউ যদি আমার অন্যায় করে থাকে তাহলে আমরা তার জন্য দোয়া করব এবং তাকে মাফ করে দিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি একে সঠিক পথে পরিচালনা করো তাকে সঠিক পথে চলার তৌফিক দান করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের তত্ত্ববল আলোচনা আবারও হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল হাজিদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সঠিক স্থানে জানাবেন যে কিভাবে আপনি সেখানে দাওয়াতের কাজ দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত সময়ে ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আনছে ভালো বাতাবরণের মাঝে আর ওনারা এটা পেয়ে এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে পরিমিত পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরী ভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী যারা আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই পিস টিভির তথ্যবহল আলোচনা শ্রবণ করছেন আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের জন্য আমরা আল্লাহর দরবারে কল্যাণ কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে এই বিষয়টি জেনে বুঝে আমল করার তৌফিক দান করে আসলেই বিষয়টি কত জটিল তা আমরা বুঝতে চাচ্ছি না বা বোঝার চেষ্টা করছি না আল্লাহ তালা বললেন আমাদের নবীকে যে মানুষ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে আপনি তাকে মাফ করুন এবং ও যে অন্যায় করে ভুল করেছে এর জন্য আপনি ক্ষমা চান আমরা হাদিসের ওই বাক্যে দেখলাম যে আল্লাহ রসুল বললেন যে কেউ খেয়ানত করলে তুমি পাল্টা খেয়ানত করো না এটা আমাদের জন্য একান্ত জরুরি আমরা এ দুর্বল আচরণ কখনো গ্রহণ করব না কেউ ভুল করে আমাদের সাথে অন্যায় আচরণ করতেও পারে আমরা তাকে বুঝানোর চেষ্টা করব। কেউ আমাদের পয়সা আত্মসাত করতেও পারে আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। দেখুন এভাবে আত্মসাত করা কাজটি ভালো নয় এর ফলাফল ভালো নয় ফলাফল জাহান্নাম বলছিলাম সাইদুবন জায়দ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান আখাজা শিবরান মিনাল আর দে দুলমান ফাইন ইত ও কহিয়া অমল কেয়ামা আলা অনুকেহি কেউ যদি জোর করে অর্ধ হাত জমিন আত্মসাত করে কেউ যদি জোর করে অর্ধ হাত জমিন আত্মসাত করে তাহলে এই অর্ধ হাত জমিন সহ আরও সাতটি এইরূপ জমি তার কাঁধে তুলে দেওয়া হবে বিচারের মাঠে বলছিলাম আত্মসাতের সম্পদ বিচারের মাঠে নিয়ে উপস্থিত হতে হয় আত্মসাত এমন একটা জিনিস যা অবিচ্ছেদ্য সাক্ষীর অন্তর্ভুক্ত আত্মসাত করলে বিচারের মাঠে ওই সম্পদ তার কাঁধের ওপরে আসবেই সম্মানিত দর্শক মন্ডলী আবু তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান আখা জামিনাল আরজে শায় আন বেগাইরে হাক্কেহি কেউ যদি অর্ধ হাত নয় কেউ যদি অল্প জমি আত্মসাত করে জোর করে কেউ যদি অল্প জমি দখল করে তাহলেও বিচারের মাঠে তাকে এই জমির মধ্যে ধসিয়ে দেওয়া হবে সে যেতে থাকবে এলা সাবে আরজিনা সাতটি জমিন পর্যন্ত কেউ যদি একটা ছোট টুকরা যে কোনো অংশ সাই অল্প থেকে অল্প হলেও বেশি থেকে বেশি হলেও কেউ যদি এই জমি সম্পদ আত্মসাত করে তাহলে আল্লাহ তালা তাকে এই জমিনের মধ্যে ধসিয়ে দিবেন সে সাতটি জমিন পর্যন্ত যেতে থাকবে আসলে এই কথাটি বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরবে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবে ইয়াতাজাল জল এলাল সে জমিনের ভিতরে যেতে থাকবে এলায়মিল কেয়ামা তেয়ামাত পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত জমিনের ভিতরে ধসতেই থাকবে ধসতেই থাকবে টাকনুর নিচে কাপড় পরিধান করলেও এরকমই বিপদ নেমে আসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মানুষের জমি আত্মসাত করে তাহলে সে জমির ভিতরে ধসতেই থাকবে এরকম সাতটা জমিন মানে ওই কেয়ামাত পর্যন্ত জমিনের নিচের দিকে যেতেই থাকবে বিচারের মাঠে এই জমি তার কাঁধে তুলে দেওয়া হবে যেটা ইয়ালা ইবনে মোর্রা রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আইয়ম রাজুলিন আখাদামিনাল আরদে শিবরান কেউ যদি মানুষের জমি অর্ধ হাত জোর করে দখল করে যে কোনো মানুষ যে কোনো স্থানের অর্ধহাত সম্পদ যদি জোর করে দখল করে রাসুল সাল্লাম বলেন কাল্লাফাহুল্লাহ আই এহফেরাহ আল্লাহ তাকে জমিন খনন করতে লাগিয়ে দিবেন জমিন খনন করে ও নিচে যেতে থাকবে হাতটা অ্যাবলগা আখেরা সাবে আর জিনা জমিন খনন করতে করতে করতে যখন সে জমিনের শেষ স্তরের নিচে চলে যাবে আলাওনকেহি তখন এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে হাত্তা ইউজাবায়নাল এবাদ এটা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচারের কাজটি সম্পাদিত না হয়েছে সম্মানিত দিনী ভাই বোন আমরা এখানে অতীব গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয়টি পেশ করছিলাম আর তা হচ্ছে মানুষ যদি মানুষের জমি অর্থ সম্পদ আত্মসাত করে তাহলে এই সম্পদকে বিচারের মাঠে খনন করার জন্য তাকে লাগিয়ে দেওয়া হবে খনন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপরে খনন করতে করতে করতে যখন সাতটি জমিনের নিচে চলে যাবে তখন এই জমিনের খণ্ড তার কাঁধে তুলে দেওয়া হবে তা কি ভেবেছেন বিষয়টি কত জটিল তা কি আঁচ করতে পারছেন বিষয়টি কত কঠিন বিচারের মাঠে আল্লাহ মানুষকে এই জমিন খনন করতে লাগিয়ে দিবেন কতক্ষণ খনন করবে তা মানুষ জানে না এটা কত নিচে যেতে হবে খনন করে তা মানুষ জানে না আর এটা কত বড় খণ্ড তা মানুষ জানে না যেটা বিচারের মাঠে কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য তো আমরা সর্বদাই দায়িত্বশীলদের বলি দেখুন প্রথমত দ্রুত দায়িত্ব ছেড়ে আসুন পরকাল হারায়েন না জীবন হারায়েন না এটা খুব কঠিন ও জটিল ব্যাপার আর যদি এইভাবে থাকেন তাহলে যেসব অর্থ সম্পদ আত্মসাত করছেন এগুলো সব বিচারের মাঠে কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে বিশেষ করে জমিন যদি হয় তাহলে এটাতে খনন করতে লাগিয়ে দেওয়া হবে আর যদি গমের বস্তা হয় শস্য আদির বস্তা হয় তাহলে কাঁধে তুলে দেওয়া হবে টিন হয় এরকম কিছু হয় তাহলে কাঁধে মাথায় তুলে দেওয়া হবে আর এভাবে ঘুরতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে হাত তাইকজা বায়নাল লেবাদ যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে কত দিন বিচার হবে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে গরিবেরা জান্নাতে চলে যাবে ধনীদের পাঁচশো বছর আগে তাহলে বিচারের মাঠটি কতদিন যাবৎ চলবে তা কি কেউ জানে যদি চ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মমিনের বিচার হলো এক ফরজ সলাতের সমান একটা ফরজ সলাত আদায় করতে যত সময় লাগে মমিনের বিচার হবে ততক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মমিনের বিচার মানে তাকে বিচারের মুখামুখি করা হলো মাত্র তারপর তাকে আবার নিয়ে চলে আসা হবে আর একজন মোনাফেক মোশরেকের বিচার মানে তাকে পৃথিবীর সমস্ত মানুষের সামনে দাঁড় করা হবে তাকে দাঁড় করে দিয়ে তার সমস্ত কর্মকে তার সামনে তুলে ধরা হবে সমস্ত কর্মকে তার সামনে তুলে ধরে তাকে বলা হবে যে এখন দেখো এগুলো তোমার কর্ম কিনা তার বাঁচার পথ থাকবে না আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান বিশেষ রহমতে তাহলে তো তাকে তার বিশেষ রহমতের নিচে করে নিয়ে তাকে বাঁচিয়ে নেবেন কিন্তু বিচারের মাঠে যারা মোনাফেক যারা কাফের যারা স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী যাদের দিন কেটেছে মানুষের অর্থ সম্পদ দখল করার মাঝে তাদের বাঁচার কোনো পথ হবে না এক শ্রেণীর যারা দায়িত্বশীল তাদের জন্য বিচারের মাঠ আরও কঠিন আমি আসলে এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এসব আত্মসাত করা সম্পদগুলি বিচারের মাঠে কাঁধে করে নিয়ে কেমনে ঘুরবেন আল্লাহ তুমি আমাদের প্রতি একটু বিশেষ রহমত নাজেল করো তুমি সর্বশক্তিমান তুমি আমাদের প্রতি বিশেষ রহমত করে আমাদের রক্ষা করো আমাদের দায়িত্বশীলেরা যেন কেউ এভাবে আত্মসাত করে বিচারের মাঠে অপমান না হয় এই দাবি দেওয়া তোমার দরবার রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবানাকা আল্লাহমাবে হামদেকা আশাহদাল্লাহ ইলাহ ইল্লান আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ تمر الليالي وكل حنين ويوم الفراق كمر السنين إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ ওয়া তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জুলুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কোরআন সুরা ইসরা সুরা নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই ইসলামে বাংলা মানবতার সমাধান